বারা রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন জিলকদ মাসে নবী সাল্লাহ সাল্লাম ওমরার উদ্দেশ্যে বের হলেন কিন্তু মক্কাবেশিরা তাকে মক্কা প্রবেশের জন্য ছেড়ে দিতে অস্বীকার করল অবশেষে এই শর্তে তাদের সঙ্গে ফয়সালা করলেন যে তিন দিন সেখানে অবস্থান করবেন সন্ধিপত্র লিখতে গিয়ে মুসলিমরা লিখলেন এই সন্ধিপত্র সম্পাদন করেছেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারা অর্থাৎ মুশিকরা বলল আমরা তার রিসালাত স্বীকার করি না আমরা যদি জানতাম যে আপনি আল্লাহর রসুল তাহলে আপনাকে বাধা দিতাম না তবে আপনি হলেন আবদুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি বললেন আমি আল্লাহ রসুল এবং আবদুল্লাহর পুত্র মুহাম্মদ অতপর তিনি আলীকে বললেন আল্লাহ রসুল শব্দটি মুছে দাও তিনি বললেন না আল্লাহর কসম আমি আপনাকে কখনো মুছব না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন এ সন্ধিপত্র মোহাম্মদ ইবনু আবদুল্লাহ সম্পন্ন করেন খাপবদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না মক্কাবাসীদের কেউ তার সঙ্গে যেতে চাইলে তিনি বের করে আনবেন না এবং তার সঙ্গীদের কেউ মক্কায় থাকতে চাইলে তাকে বাধা দিবেন না তিনি যখন মক্কা প্রবেশ করলেন এবং নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেল তখন তারা এসে আলীকে বলল তোমার সঙ্গীকে আমাদের এখান হতে বের হতে বলো কেননা নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেছে নবী সাল্লাহ সাল্লাম রওনা হলেন তখন হামজার কন্যা হে চাচা হে চাচা বলে তাদের পেছন পেছন চলল আলী রাজিল্লাহ তাল্লাহ্ন তাকে হাত ধরে নিয়ে এলেন এবং ফাতিমাকে বললেন এই নাও তোমার চাচার মেয়েকে আমি ওকে তুলে এনেছি আলী জায়দ ও জাফর তাকে নেয়ার ব্যাপারে বিতর্কে প্রবৃত্ত হলেন আলী রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি তার অধিক হকদার কারণ সে আমার চাচার মেয়ে জাফর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন সে আমার চাচার মেয়ে এবং তার খালা আমার স্ত্রী জায়দ রদিল্লাহ তাল্লাহ্ন বললেন সে আমার ভাইয়ের মেয়ে অতপর নবী সাল্লাহ সাল্লাম খালার পক্ষে ফয়সালা দিলেন এবং বললেন খালা মায়ের স্থান অধিকারিণী আর আলীকে বললেন আমি তোমার এবং তুমি আমার জাফরকে বললেন তুমি আকৃতি ও প্রকৃতিতে আমার সদৃশ আর জায়দকে বললেন তুমি তো আমাদের ভাই ও আজাদকৃত গোলাম